দিন অর্জনের উচ্চ আশাতে ছাড়লো এ জামিয়া মঞ্জিলে মকসদে পৌঁছলো যারা হাঁটা জারিতে গিয়া দিন অর্জনের উচ্চ আশাতে ছাড়লো এ জামিয়া মঞ্জিলে মকসদে পৌঁছলো যারা হাঁটা জারিতে গিয়া আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান দন্য হলো এই জমিয়ার সকল উস্তাদ গনে এই সিঁড়িতেই পার খে তারা উঠেছে সোপানে ধন্য হলো এই জামিয়ার সকল উস্তাদ গণে এই সিঁড়িতে পা তারা উঠেছে সোপানে ধন্য হলো এই জামিয়ার সকল উস্তাদ গণে এই সিঁড়িতে পা তারা উঠেছে সোপানে আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান দিনর জনের উচ্চ আশাতে ছাড়লো জামিয়া মঞ্জিলে মকসদে পৌঁছলো যারা হাঠা জারিতে গিয়া দিনর জনের উচ্চ আশাতে ছাড়লো জামিয়া মঞ্জিলে মকসদ পৌঁছলো যারা হঠা জারিতে গিয়া তাদের সম্মান ও নাই মোদের আজকে অনুষ্ঠান তাদের সম্মান ও নাই মোদের আজকে অনুষ্ঠান আহলান সাহলান তারে আহলান সাহলান তাদের আহলান সাহলান দীর্ঘ সফর শেষ করে তারা ফিরেছে আপন ঘরে জিন্দগানি ব্যয় করিবে দিন ইসলামের তরে দীর্ঘ সফর শেষ করে তারা ফিরেছে আপন ঘরে জিন্দগানি ব্যয় করিবে দিন ইসলামের তরে দীর্ঘ সফর শেষ করে তারা ফিরেছে আপন ঘরে জিন্দগানি বেই করিবে দিন ইসলামের তরে কবুল করে নাও তাদের সবাইকে কবুল করে নাও তাদের সবাইকে হে রহিম রহমান আহলান সাহলান তাদের আহলান সালান আহলান সাহলান তাদের আহলান সাহলান দিন জনের উচ্চ আশাতে ছাড়লো জামিয়া মঞ্জিলে মকসদে পৌঁছলো যারা জারিতে গিয়া দিন জনের উচ্চ আশাতে ছাড়লো জামিয়া মঞ্জিলে মকসদে পৌঁছলো যারা জারিতে গিয়া সম্মান নাই মোদের আজকের অনুষ্ঠান তাদের সম্মান নাই মোদের আজকের অনুষ্ঠান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান আহলান সাহলান তাদের আহলান সাহলান